عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو كالمجاهد في سبيل الله حتى يرجع أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গানে মোহতারাম বয়ান চলতেছিল কোরআন করিমের হক কোরআন করিমের দাবি চাহিদা কি এই বিষয়ের উপর এই বয়ান এই জন্য বলা হয়েছিল যে নবী করিম সাল্লাহাম ইসাদ করেছেন যে এক জমান আসবে তখন আমার উম্মত কোরআনের নামে কতগুলো প্রথা পালন করবে কোরআনের যেটা আসল দাবি আসল হক সেটা আদায় করবে না তখন তারা আল্লাহর আজাব গজবের মধ্যে পড়ে যাবে বিপদ আপদের মধ্যে হাবুডুবু খাবে কোন রাস্তা কেউ দেখাইতে পারবে ওই হাদিস থেকেই কথাটা আসছে এখন কোরআনের নামে যেগুলো করতেছি আমরা এই ফাতেহা খালি মিলাদ কিয়াদ ফাতেহা ইয়াজ দহম নানান কিছু আমরা পালন করছি অথচ কোরআন একাডেমির সাথে এগুলো সম্পর্কই নেই সম্পূর্ণ মন গড়া জিনিস এইগুলোকে পালন করে আমরা তৃপ্তিবোধ করছি মনে মনে আনন্দিত হয়েছে আমিও মাসাল্লাহ একজন জিন্দার মানুষ মুক্তাকেই মানুষ আমার ঘরে মাসে মাসে মিলাদ হয় অমুক হয় এই সমস্ত আগ্রহে কাজ করতেছি আবার ধারণা করতেছি যে আমার আখরাতের অনেক উন্নতি হয়ে গেছে আল্লাহ রাজি হয়ে গেছে এই আশা করতে আমি আগে বলেছিলাম যে কেউ লাগাইল তেঁতুল গাছ আর আশা করলো ফজলি আমের এটা একটা আকাশ কুসুম চিন্তা রঙিন স্বপ্ন যার কোনো বাস্তবতা নেই তেঁতুল গাছ লাগায় ফজলি আম পাওয়া যাবে না নর্মাল আমও পাওয়া যাবে না সেখানে একটা লোক তেমন বেদাত করবে যে বেদাত সম্পর্কে বলা হয়েছে যে অন্য গুণা থেকে তোমার নসিব হয় বেকার এমন কঠিন গুণা তবা নসিব হয় না এই জন্য হয় না যে এই বদিনই কাজকে সে দিন মনে করত আল্লাহ নৈকট্য লাভ মনে করত যখন সে দিন মনে করে করতেছে ইসলামের বিধান মনে করে করতেছে তখন সে তবা কেন করবে নামাজ পড়তেছে এখন কেউ নামাজ থেকে তোবা করবে হজ করতেছি আমরা হজের থেকে তবা করবে না অজুবিল্লা কল্পনাই করা যায় না এগুলো তো ঠিক আছে এগুলো দিন কিন্তু তারা এগুলোকে দিন মনে করতেছে মাজারকে দিন মনে করতেছে আর বিভিন্ন হ্যাঁ ভণ্ডপীরের পীরের পায়ে চিন্তা করা তাদের কাছে প্রার্থনা করা এইগুলোকে দিন মনে করত তাদের বিশ্বাস তাদের এই খাঁচা বাবা তাদেরকে উত্তরা পা করে নিয়ে যাবে জান্নাতে পৌঁছে দিবে এখানে আম্বিয়া গ্রাম আলাই ইসলাম প্রেশার হয়ে যাবে ইয়ার অফিস সাল্লিম ইয়ার অফিস সাল্লিম বলতে থাকবে আল্লাহ সালামত দান করো সেখানে এই সমস্ত হাজা বাবা বলেন যাই বলেন এটা থাকবে তো বলতেছিলাম দিন মনে করা হয়েছে এর ভিতরে আছে এই বিশ্বাস করা হয়েছে এগুলো সব মন্দির ঢোকা আত্মপ্রবর্তনা এই জন্য এই সমস্ত মন গড়া যত প্রথা আছে রুচুমার আছে রেওয়াজ আছে এগুলোকে ছেড়ে দিয়ে হাতে সে যেটা দাবি এই দাবিটা এটা ইসলাম বলেছিলাম কোরআন একাডেমির এক নম্বর দাবি স্বাধীন করো সম্মান কর এটা পরিবার দ্বারা অরব দ্বারা বুঝতে হবে সমাজে সম্মান করার কি উপায় আছে তাকে সম্মান করা বলে কেউ মুরব্বীর দিকে পা লম্বা করে বসে না পরিভাষায় এটাকে বেয়াদবি মনে করা হয় তো কোরআনকে যখন সম্মান করব আমরাও কোরআনের দিকে পাও করে বসবো গুরুকে নীতি বসে রয়েছে কোনো পোলামান যদি তার কান্দের উপরে চেয়ারে বসে এটাকে বেয়াদবি মনে করা হয় কোরআন একই কথা নিচে কোরআন এইভাবে কোরআনের সম্মান দেখানোর জন্য যার কিছু করণীয় করতে হবে কোরআনকে মহাপত করতে হবে কোরআন পড়ার সময় মনোযোগ দিয়ে পড়তে হবে কোরআন যখন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শুনতে হবে অন্য মনস্ক হওয়া যাবে না তার যদি মন অন্যদিকে নিয়ে যায় কিছুক্ষণের জন্য নিতে পারে এর থেকে কোনো মানুষ পাপ না পবিত্র না যে এটুকু হবে না এটুকু হবে কিন্তু আপনার আমার দায়িত্ব শয়তানের লক্ষ্যে মনকে অন্যদিকে নিয়ে গেলে আমরা আবার প্রায় নিয়ে আসবো ইচ্ছা করে নিব না আর অনিচ্ছা যদি চলে যায় তো মনকে ওইখানে থাকতে দিব না নামাজের দিকে কোরআন সরোবরের দিকে প্রায় নিয়ে আসবো দায়িত্ব আপনার আমার দুই নম্বর কাজ ছিল কোরআনের মহাব্বত তিন নম্বর জিম্মাদারি দায়িত্ব মানার হক বিশুদ্ধ তেলাওয়াত যে কোন তেলাওয়াত তারা আল্লাহ রাজি হবেন ওই তেলাওয়াত তারা রাজি হবেন যেটা জিবিল আমিনকে দিয়ে তার রসুলের পাক সাল্লাহ সাল্লামকে শুনিয়েছেন তেলাওয়াত শোনাই দিয়েছেন কোরআন কোন বই আকার নাজেল হয়নি একটা কিতাব হাতে তুলে দিলেন যে এটা আপনার নাজেল হয়েছে কিন্তু আপনি বলে দেন এরকম আমাদের কাছে যে কিতাবের সাহিত্য আছে এই সাহিত্য তো নাজেল হয়নি নাই দিয়ে গেল বরং তোরা সবাই এক তোরা তোরা দুই আয়াত তিন আয়াত তেইশ বছর ধরে যখন যত প্রয়োজন মনে করা হয়েছে বিভিন্ন মশলার জবাব দেওয়ার জন্য কাপের প্রশ্নের জবাব দেওয়ার জন্য নানান প্রয়োজনে আল্লাহ তারা যখন তাদের প্রয়োজন মনে করছেন ওটাও তাদের কিভাবে তাদের করছেন যেটাই করছে রসুল ইসলাম রসুল্লাহ ওটা শুনছেন এবং তখন জিব্রাইলের পুরো অবস্থা দেখতেন কোন অবস্থা উচ্চারণ করার সময় ওনার মুখের অবস্থা কি বড় মিলতেছে হ্যাঁ, কোনটা নাকের থেকে সব কিছু লক্ষ্য করে তো বিভিন্ন সময় আমরা আমাদের পড়ি লা তুহাজিক বিহি লিসানাকা إن علينا جمعه وقرآنا এই আয়াতগুলো ওই বিষয় ঠিক জিব্রাইল যেভাবে পড়তেন ওনার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে পড়তেন ওই তেলাওয়াতটা ধরে রাখার জন্য এতে কষ্ট হয়েছে এই জন্য এই সুরায় কিয়ামা এই সুরার মধ্যে আলোচনা আয়াত নাযিল করলেন যে আপনার কষ্ট করে পড়ার দরকার নেই আপনি শুধু মনোযোগ সহকারে শুনতে থাকেন এটা আপনার দিনের মধ্যে গেড়ে নেওয়া আপনার মুখে এর তেলাওয়াত জারি করে দেওয়া এবং এর ব্যাখ্যা কি হবে বাস্তব নমুনা কি হবে এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনার চিনায় ঢেলে দেওয়া আমি রকম আলমীর দায়িত্ব নিয়েছি আপনার সিনাটাকে বেড়ে দেওয়া হবে ভুলবেন না যখন চাইবেন তেলাও করতে পারবেন পাঠ করতে পারবেন এবং প্রত্যেকটা আয়াতের বাস্তব রূপ কি নামাজ পড়তে বলা হয়েছে এর বাস্তব নমুনা কি এটা আপনার দিলে আমি রকম আমি ঢালবো হাতিস হবে ওটা হাতিস ওটা বলে দিবেন দেখাই দিবেন আল্লাহ রসুলের কাছে একটা নির্দিষ্ট আকারে আসছে তিনি ওই তেলাওয়াত সামনে পেশ করতেন সেই তেলাওয়াত আজকে দারিন সাহেব আমরা উন্মতের কাছে পেশ করছি এইটার নাম বিশুদ্ধ তেলাওয়াত মন্ত্রণা তেলাওয়াত করলে হবে তিন নম্বর হাফ বিশুদ্ধ তেলাওয়া এটা আল্লাহ তালা কোরআনে কারিমে সহজ করে দিয়েছে সহজ কোরআনকে সহি করতে পারা যদি কেউ কোরআন করেছেন না পারে ঠিক আছে নামাজ পড়ার জন্য কিছু কোরআন সহি করে পড়তে পারা ফরজাইন ওটা কোরআন শরীফ সই করে পড়তে পারা ফার্জেকে ভায়া কিন্তু কিছু কোরআন যেটা না হলে আমাদের বন্দি থাকবে না ওটুক সহি করা যাতে অর্থ নষ্ট না হয়ে যায় অর্থ বিগড়ে না যায় তো ফসাই আজকে ফসলে আমার কাছে লোক আছে কোন এক জায়গায় দামাত হয়েছে ইমাম সাহেব এই বলছে আসছে একদম পর্দা আসবে লোকজন ছুটে আসছে আমাদের নামাজ কি হয়েছে তখনও টাইম ছিল না তাড়াতাড়ি কিন্তু আপনারা পুরো উপহারিত বলেন কারণ যে ভুল হয়েছে অর্থ একদম উল্টা হয়ে গেছে নামাজ হয়ে উল্টা হয়ে গেছে একজন কোরআনকে সহি করে না পড়লে অর্থ উল্টা হয়ে যায় আমি বারবার বলছি ওয়ান হার মানে তোমারই বলা কি গলার চিপা হাকে যদি না বলে আর খা আছে নুন ওয়াও হা নুন ওয়াও হা এই হাতে পড়ে অনহা ধমকি দাও কোনটা কেমন কোনো প্যাটফর্ম বোঝা যাবে না অর্থ আপনার জমিনের পার্থক্য হয়ে গেল রবের জন্য কোরবানি করো আসলে রবকে ধমকি দাও এই জন্য অন্তত নামাজ কোরআনগুলো সই করা বিকল্প নেই এটা না করে অন্ধকার কত করে যাবে বহু বর্ষণ করাই দিলেন কোরআন সই করতে রাজি নেই আপনার জন্য ব্যস্ত আপনি বহু দিলেন বহু জিকির করলেন দাওয়াত লাইনে বহু মেহনত করলেন বিস্তৃত দেশ দাওয়াত দিয়ে আসছেন কত লোক আপনার দাওয়াতে মুসলমান হয়ে গেছে কিন্তু আমরা নামাজ ইসলাম বলো অবাধ্যনীয় অপরাধ এই অবস্থায় আপনার জন্য জান্নাতে যাওয়া কঠিন জন্য প্রত্যেকটা কাজ আলাদা আলাদা শিখতে হবে এটা মনে করা ভালো যে আমি এটা দিয়ে পার হয়ে যাবো কেউ মনে করতেছে জিকির করে জিকির দিয়ে পার হয়ে যাবে কেউ মনে এত মসজিদ বানাই দিলাম এটা দিয়ে পার হয়ে যাবে না আপনাকে ইমাম শিখতে হবে কোরআন বই করতে হবে নামাজ শিখতে হবে আলার হারাম শিখতে হবে আত্মশুদ্ধি করতে হবে এটুক তো আলাদা আলাদা শিখতেই হবে আপনাকে ভিন্নভাবে তার থেকে ইমান শিখতে হবে ইমান কি জিনিস কোরআন শিখতে হবে ভিন্নভাবে কোন কাজ হিসাবের কাছে নামাজ প্র্যাকটিক্যাল ট্রেনিং এর মাধ্যমে শিখতে হবে দেখা দেখি সম্ভব হবে হালাল রিজিক কেমনে হবে বান্দা হক কেমনে আদায় করা যাবে এটা আপনাকে কোন মুক্তির সাথে যোগাযোগ রেখে শিখতেই হবে আর কোনো রাস্তা নেই আর আত্মবুদ্ধি দশটা বাতিনি রোগের থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা দশটা আভ্যন্তরীণ রোগ এই লোক লালসা হিংসা বিদ্বেষ রিয়া অহংকার এইরকম দশটা রোগ থেকে অন্তরকে তার পবিত্র করা আত্মশুদ্ধি বলা হয় করতেই হবে এই কাজগুলো আপনাকে ভিন্ন ভিন্ন ভাবে শিখতে হবে অন্য আর একটা কাজের দ্বারা একটা হবে লক্ষ্য ওই দ্বারা সেখানে পর্যাপ্ত আলেম নেই আপনার মতো আরেকজনের করে কি হবে বা আলেম থাকলেও যদি তাজগিদ না বলা হয় তাজগিদ না শেখানো হয় আলেমের উপরে নষ্ট করে তবু সই হবে টাইম নিয়ে শেখার জিনিস টাইম নিয়ে শেখার জিনিস তাজবিদ পড়ার শিখতে হবে তাহলে ইমানের জন্য ভিন্ন মেহনত করতে হবে পড়ার সই করার জন্য ভিন্ন মেহনত করতে হবে নামাজ সই করার জন্য ভিন্ন মেহনত করতে হবে আল্লাহ বিদ্রিক বান্দার ভাব এর জন্য ভিন্ন মেহনত করতে হবে আত্মশুদ্ধি এর জন্য ভিন্ন মেহনত করতে হবে এগুলো কোনটাই একটা আটা দ্বারা হয়ে যাবে যদি কেউ ঢোকায় থাকেন কিন্তু তবা করে আমি যেভাবে বলতেছি এটা মানতে চেষ্টা করো প্রত্যেকটা ভিন্ন প্রত্যেকটা জন্য আয়াত তাদের রয়েছে যদি একটা আটা দ্বারা হয়ে যেত তো যেটা দ্বারা হয়ে যেত বলেন ওটা দ্বারা এটা হয়ে যাবে তাহলে পরশটা জন্য আয় দরকার ছিল না যেটা তারা হয়ে যাবে ওই আয়টাই নাজের করে যথেষ্ট হয়ে গেছে আমাদেরকে বারণ করার জন্য স্রোতে করতে করতে যে এটা করো এটা হয়ে যাবে আচিম ধরনের বোকা দেয় বোকা মাথায় আলোচনা হয়েছে আপনাকে দেখে দেবে না বলবে যারা তালিম করতেছ আমল হয়ে গেছে তুমি যারা তালিম করতেছ আমল হয়ে গেছে ওখানে যাওয়ার কি দরকার আগে এটা আমল করে দাও আর এখানে আমলের কিছু নেই এটা তো ফজিলাত আছে মাথায় কোথায় যে কথা বললো তারা খুব সে বলতেছে আমরা যারা তালিম করছি সেটা আমল হয়ে গেছে এখানে তো আমলের তরিকা বলা হয় নাই এটা ফজিলাত বলা হয় আমল তো মুসলিমকে শিখতে হবে যাতে আমলটা করার জন্য তৈরি হয় আর আমল পাবে কেমনে এর জন্য হাজার চলবে না তখন লাগবে মাথায় তখন লাগবে মাথায় একদম কোন মাথায় নিজেও জানতে রাখি না কেউ জানো এরাও রাখি না যেটা পক্ষ থেকে আমল হয়ে গেছে তোমার তুই ওইখানে দেবা আরে যেটা পক্ষ না আমলের তো কথা নেই এখানে আমল কিভাবে করতে হবে তার মাথায় তো নেই এই ধরনের শয়তানের ধোকা এগুলো দিয়ে মানুষকে মাধ্যম করা এই জন্য আমি ক্লিয়ার বলে দিলাম এই কাজগুলো ভিন্ন ভিন্ন শিখতে হবে যে শিখবেন না সে আল্লাহ কাছে তৈরি দিয়ে বলে শিখতে হবে যে একটা হয়ে যাবে বলে ভিন্ন ভিন্ন শিখতে হবে প্রত্যেকটা আলাদা শিখতে হবে জরুরি জিনিস একটা দ্বারা একটা হবে নামাজ পড়লে ইমান হবে কোন নামাজ পড়লেন ইমানের কি হবে ইমান তো শিখতে হবে আর ইমান শিখলেন নামাজ হবে না নামাজ শিখতে হবে বলে একটা দ্বারা একটা হবে তো বলতে চেলা কোরআন বিশুদ্ধ চেলা করবে পুরা হোক অন্তত নামাজ তৈরি করার জন্য কতিপয় পুরা আর দশ সোলা শিখতেই হবে তার মধ্যে যেন এমন ভুল না থাকে যে ভুলের দরুন নামাজ নষ্ট হয়ে যায় অর্থ নষ্ট হয়ে যায় এই ধরনের ভুল যেন না থাকে এই পর্যায়ে এই করতে হবে এটা কোরআন একাডেমির তিন নম্বর ভাগ চার নম্বর ভাগ আমি গত সমাজে শুরু করেছিলাম কোরআন একাডেমের এল আমল কোরআন আল্লাহ যে আমাদেরকে অনেক কিছু আদেশ নির্দেশ দিয়েছেন ওটাকে জানা জানার নাম হলে এল কোরআনে কি কি আদেশ দিয়েছেন কি কি নিষেধ করেছেন এই আদেশ নিষেধ জানার না হলে আর সেটাকে বাস্তবায়ন করার না হলে আমল করতে বলেছেন করতে হবে যেগুলো নিষেধ করেছেন থাকতে হবে যত কষ্ট হোক যত ক্ষতি হোক অনেকগুলো ক্ষতি হোক আপনার এখন কথার কথা হ্যাঁ সিনেমা থেকে অনেক ইনকাম হয়েছে সিনেমা থেকে খুব ইচ্ছা হই কিন্তু যখন আমি কোরআন হাদিসের আমল করবেন সম্পূর্ণ ত্যাগ করতে হবে কিন্তু যা সিনেমা থেকে ইনকাম করছেন ওইগুলো সবই মুশকিলকে দিয়ে দিচ্ছে সামনের জন্য তো থাকতেই হবে কিন্তু যেগুলো পাইছেন এগুলো অভাবের নিয়ম না করে অভাবের নিয়ম না করে দাম করে গরিবদেরকে দিয়ে দিতে হবে এরকম বিভিন্ন হারাম ব্যবস্থা টেলিভিশন ঠিক করার ব্যবস্থা অসম্ভবার ব্যবস্থা বিভিন্ন হারাম ব্যবস্থা আজকাল অডিও ভিডিও দোকান খুব দেখা যায় এগুলো ফিল্ম ক্যাপচার টিকিট আছে সম্পূর্ণ হারাম কোন মসজিদ মাদ্রাসা মাদ্রাসাওয়ালাতে জানে যে তার ব্যবসা একমাত্র এইটা এবং সেই পয়সার থেকে সে বস্তিতে দিচ্ছে তা মাদ্রাসায় দিচ্ছে তখন মসজিদ কর্তৃপক্ষ মাদ্রাসা কর্তৃপক্ষ জন্য তাকে মানা করা ভাই আপনি মেহমানি করে চান্দা দিয়ে নেন এই ধরনের লোক আপনাকে দাওয়াত করতেছে খাওয়ার জন্য আপনাকে আদরের সাথে মানা করতে ভাই আপনি আমাকে দাওয়াত দিয়েন না আমি এই দাওয়াত কবল করতে অপারক অপারক যেটা আপনার রিসিভ হয় না তার রিসিভ হয় না সকলে দেখতেছে তার ভিডিও দোকান আছে সে সবই সিনেমার টিকিট বিক্রি করতে তো বলতেছিলাম যে আমল করতে গেলে অনেক সময় কষ্ট হবে অনেক সময় দুনিয়াবি ক্ষতি হবে কিন্তু জান্নার পাওয়ার জন্য ওই ক্ষতি স্বীকার করতে হবে বলে অবৈধ স্রোত অবৈধ ইসলামের রাস্তা বন্ধ করে বৈধতে আসতে হবে তার যদি বিরিয়ানি পোলাও না হয় ডাল রুটি খাবেন ডাল রুটি খেত আল্লাহ তারা তার হাবিবকে দিয়ে ঘোষণা করেছেন যাবে তার দুনিয়াতে অনেক কোরবানি স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে আখেরাতের কামিয়াবি চাইলে উচ্চ মানের জান্নাত চাইলে দুনিয়ার অনেক কোরবানি আপনাকে স্বীকার করতে হবে ওকে মেনে নিতে হবে যে আল্লাহ জন্য ছেড়ে দিলাম অমান আহাব্বা দুনিয়াহু আর যে ব্যক্তি দুনিয়ার উপস্থিত চাইবে তার হালাল হওয়ার দরকার নেই পয়সা দরকার নাই পয়সা দরকার কোটিপতি হবে কোটিপতি তো মানে এমপি হওয়া এমপি তো হওয়া মাথায় এই পীড়া তো মাথায় ঢুকছে দেখতেছেন আজকাল কোটিপতিরাই পান নমিনেশন তাহলে টাকার ভিতরে লাগে নেই আরাম নেই জায়েজ নেই হ্যাঁ না জায়েজ নেই এক হাতে এই লোকের জন্য ধ্বংস অপেক্ষা করছে ধ্বংস হয়ে যাচ্ছে বাংলায় বলে লোভে পাপ পাপে মৃত্যু মানুষের সেভাবে কি ঢুকছে হিরোইন বিক্রি করে ইসলাম কায়ে করছে মানুষের দেমাগে কি পীড়া ঢুকছে যে হিরোইন বিক্রি করে ইসলাম কায়ে করছে দেমাগ কি পরিমাণ করছে আল্লাহ কাকে ঠিকা ঠিকাদারি দিচ্ছে আল্লাহ ইসলাম এত বিক্রি হয়ে গেছে যাতে আরাম পয়সা দিয়ে ইসলাম কায়ে আপনাকে এই ঠিকাদারে দেওয়া হয়েছে হালাম পয়সা দিয়ে কিছু পারলে করেন না পারলে দোয়া করেন আপনার পয়সা দেওয়ার দরকার নেই আল্লাহ ইসলাম হারাম পয়সা তারা এমনি চলবে আল্লাহ চালাবে আল্লাহ দায়িত্ব নিচ্ছে সক্ষম ওই দায়িত্ব দেন নাই যে হেরোইন বিক্রি করে আমার ইসলামের বের করতে হ্যাঁ ব্যাংকে টাকা রেখে সুখ নিয়ে করেছেন সেবা করো বলেন নেই আর তো ভুলে ভুলে শুধু অ্যাকাউন্ট খুলছেন তার উচিত ছিল কারেন্ট অ্যাকাউন্ট খোলা জানতো না এটা ভুলে রয়েছে তাকে বলা হয়েছে দায় মুক্ত হওয়ার জন্য তুমি এখন এই টাকাগুলো সবের নিয়ে না করে গরিবদেরকে দিয়ে দেবে না জেনে ভুল তার যান বাঁচানোর রাস্তায় কিন্তু আপনি জানিয়ে ফেলে ভুলবেন যে সুদি অ্যাকাউন্টে রাখলাম এতে তার প্রদানে আমি খাবো না আপনি অ্যাকাউন্টটা গাড়ি ধরে এগিয়েতে ঘুরতেন টাকা আসবে গরিব দুঃখিতে দিতে এটা না যায় হারাম টাকা দান করলে ইমান চলে যাওয়ার আশঙ্কা মারাত্মক মানা করা হয়েছে বলা তায়াম নামল ভাবিটা মিনহু তুমি কোন বলা তুমি আগে হারাম মাল আল্লাহ রাস্তায় খরচ করা তো দূরের কথা খরচ করার কল্পনাও করবে না কল্পনা করতেও না করা হয়েছে কোরআন কিন্তু বলতেছিলাম কোরআনের চার নম্বর ভাব হল কোরআনের এল হাতে করতে কি আদেশ ছিলেন কে নিষেধ করলেন সে জানতে হবে জেনে যত কষ্ট হোক সেটা আমলে আনতে হবে এলে অর্জন করার জন্য কি করতে হবে আমল করার জন্য কি করতে হবে এটা হলো জানার বিষয় কোরআনের এর অর্জন করার জন্য আল্লাহ তালা তিনটা ফোর্স রাখেন তিনটা ফোর্স এক নম্বর আপনি কোরআনের তর্জমা তফসিল শুনবেন সংক্ষিপ্ত একটা তো লম্বা করা তফসিল অনেক কথা আছে আসলে কোথাও আপনি তর্জমাটা জানলেন আর ওই আয়াতে কি কি বিধান আছে বিধানগুলো জানলেন সংক্ষিপ্ত তফসিল এই পর্যায়ে সংক্ষিপ্ত তফসিল এই তফসিল আপনাকে আমাকে জানার একটা ফিকির রাখতে হবে ব্যবস্থা করতে হবে এর জন্য ভালো পুরোটাই আপনার ঘরে নির্ভরযোগ্য কোনো তফসিল থাকলো ওখান থেকে কিছু আপনি একা পড়লেন আবার সপ্তাহে একদিন আপনার মসজিদের মধ্যে দশটা তাফসির হল ধারাবাহিক পাঁচটা করে আয়াত কি দশটা করে আয়াত তর্জ বলে দেবে এবং ওই আয়াতগুলো থেকে কি কি মাসাইল কি কি আদেশ নিষেধ বের হয় এটাও বলে দেবে আপনি তো বাংলা থেকে দেখে আসলেন বাংলা তফসিল থেকে বাকিটা দুজনের মুখে তাফসির না দিলে শুনলেন এইভাবে যখন নাকি শরীফ আপনি নিজেও দেখলেন একজন আড়াই মুখে শুনলেন আদেশ দিচ্ছেন পুরাণের যা আছে আপনার সামনে চলে মৌলা এই আদেশ নিষেধ দিয়েছেন কোরআন হাসিল করার জন্য এক তাফসির দুই নম্বর কোরআনের ব্যাখ্যা যেটা সেটা হল হাদিস আল্লাহ রসুল্লাহাম কর্তৃক কোরআনে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে নমুনা পেশ করা হয়েছে এটা হল হাদিস শরীফ কোরআনের ব্যাখ্যায় এটাও দ্বারা দরকার এটাও দ্বারা দরকার কাজেই মসজিদে এই ব্যবস্থা থাকতে পারে থাকা উচিত যে একদিন আধা ঘন্টার জন্য দশটা তফসিল হবে আর একদিন আধা ঘন্টার জন্য দশটা হাদিস হাদিসের কিতাব থেকে এখন তো সব হাদিসের বাংলা হয়ে গেছে আপনার বাংলা দেখবেন সেখানে কোনো হাদিস যদি রহিত হয়ে থাকে পড়ানোটা বলে দেবে হাদিস ঠিক আছে এটা কিন্তু এটা রহিত হয়ে গেছে ইসলাম একদিনে পূর্ণাঙ্গ রূপ নেয়নি আস্তে আস্তে ধাপে ধাপে এটা পূর্ণাঙ্গ রূপ নিয়েছে যেমন ধরুন আমরা যে রোজা রাখতেছি এটা হঠাৎ করে আসে নাই কিন্তু তাহলে মানুষরা ঘাবড়ায় গেছে প্রথমে কি ছিল যারা সাহস করো হিম্মত করো রোজা রাখো সবাই তাদেরকে নিয়ে বেলা ডুবা পর্যন্ত না খেয়ে থাকতাম একবার না পান করবা না বিবি করবা না এই ছিল যারা পাওয়া তারা করো আর যাদের সাহস নেই তারা একটা রোজার বদলে একজন গরিব মানুষকে একদিন খাওয়াই একটা রোজার বদলে একজন গরিব মানুষকে একদিন খাওয়াবে তাহলে বাধ্যতা বাধ্যতামূলক অনুদান যারা হিম্মত করেছে রোজা রাখছে যারা হিম্মত করে নাই তারা গরিবদেরকে খাওয়া দিচ্ছে কিন্তু এত লোক জানাজানি হয়ে গেছে যে রাখা যায় যাদের হিম্মত কম ছিল যারা কল্পনাই করতে পারে না এত লম্বা না খেয়ে কেন থাকবে কল্পনা করতে পারতেছিল তাদের কাছে সব মনে হলো যে দেখলাম আমার অমুক ভাই আমার অমুক বন্ধু আমার অমুক আত্মীয় হ্যাঁ এটা সব রোজা তো অসম্ভব হয়তো ওরা কেমনে বলুন ওরা কিভাবে রোজাগুলো আদায় করল যাতে প্রাথমিক পর্যায়ে বাধ্যতামূলক করা হয় নাই আস্থা দেখা হয়েছে কিন্তু পরে দেখা গেল এতটুকু হয়েছে যে দাদাদারি হয়ে গেছে রাখা সম্ভবপর সমাজের অনেক লোকরা সবার হিম্মত পায়দা হয়ে গেল তখন যে এখন থেকে তোমরা যে কেউ রমজান মাস পাইবা এবং তুমি অসুস্থ না সফরে না তুমি অবশ্যই অবশ্যই রোজা রাখবা প্রথম দিন কিন্তু অবশ্য বলা হয়নি আর সাহস না হলে মিসকিনকে খাওয়াই না পরে এটা বাধ্যতা বলুন করা তো প্রত্যেকটা জিনিস দেখা যায় ধাপে ধাপে আগাই আরবের লোকেরা বস পাস করতে সাংঘাতিক অভ্যস্ত যার ঘরে যত পুরাতন মত থাকত তাকে তত সম্মানী মনে করা হতো আজব দুনিয়াতে আল্লাহ তালা তাদের সাংঘাতিক রেয়াজ করলেন পয়লা দিনে কথা বললেন না যে মদ পান করা হারাম অনেক বছর লাগে প্রথম বললেন আত্মার আকবর তোমরা যে খাইতেছ তবে জেনে দেখো এর ক্ষতিটা কিন্তু লাভের তুলনায় বেশি কিন্তু দুনিয়াতে লাভ আছে মক্কার মধ্যে কিন্তু ক্ষতি তার থেকে অনেক এটুকু যারা উচ্চ স্তরের জ্ঞানী ছিল জ্ঞানী লোকের জন্য ইশারা যথেষ্ট তারা তৎক্ষণাৎ ছেড়ে দিল যে আল্লাহ যখন বলতেছে ক্ষতি পেয়েছে কিন্তু আমি সামান্য লাভ কেন এক দুদিনের শুনতেছি কেন তারা ছেড়ে দিল সর্বোচ্চ তারা তারা ছেড়ে দিয়ে এর আরো অনেক বছর পরে দুদিন বছর পর আবার নাজুল হচ্ছে মদ পান করার কারণে বেমার তাদের ঠিক নেই এই অবস্থায় তারা যেন নামাজ না পড়ে নামাজ যেন না পড়ে তারা সে উল্টা পাল্টা পড়বে আল্লাহ প্রশংসা করতে দেয় হ্যাঁ গালি দিতে পারে নিজের জন্য দোয়া করতে দেয় মাথা ঠিক নেই বদ দোয়া করতে পারে নানান অসুবিধা হবে এই জন্য দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তারা বললে এই অবস্থায় তোমরা আমাদের কাছে এসো আকল বুদ্ধির দিক দিয়ে যারা মাঝারি পর্যায়ে ছিল সেকেন্ডারি পর্যায়ে ছিল এই আয়াত তাদের তারা ছেড়ে তারা ছেড়ে দিল এই জিনিস তো ভালো না এইটা খাইলে আমি আল্লাহ নামাজ করতে পারবো না এই জিনিস তো ঠিক না নামাজের সুযোগ থাকে না খারাপ এরা কিন্তু তারা নাকি তৃতীয় শ্রেণীর আকল সর্বনিম্ন তারা আর তখনও ছাড়ে নাই তো ঠিক আছে আমরা নামাজের সময় যদি নিকটবর্তী হয় খাবো না লম্বা টাইম পাওয়া যায় কম খেয়ে নিব এটা এই ব্যাখ্যা করব আমার কথা ছিল আপল কমজোর হয় তাহলে আসতে পারলে এই ব্যাখ্যা এর আরো বলা যায় এই প্রত্যেক ভাবে কিন্তু অনেকে ছেড়ে দিচ্ছে মদ খান সংখ্যা কমে আসতেছে কমতে কমতে হাতে পড়া কয়েকজন আছে তখন তারাও খুব বুঝতে পারছে যে মদ খাওয়াও জেন্দিগি চলে যারা যারা শান্তি বিষয় তারা আগে ছেড়ে দিচ্ছে তারা তো ওদের সামনে যেতে আছে যারা সেকেন্ড ডিভিশন তারা তো মদ খাওয়া বেঁচে আছে ওদের সামনে দেখতে পেয়েছি তো খায় না কিন্তু ভালো কাজেই এই তৃতীয় শ্রেণীর দ্বারা এদের অন্তত পাঁচটা বুথ পয়দা হয়ে গেল যে এই মতটা জেন্দিগির জন্য অপরিহার্য না যেটা আমরা এতদিন বলব এই পুস্তক হয়ে গেল এখন একটা ধাক্কা আসে তারা ধরে ঠিকই তৃতীয় ধাক্কা এসে গেল হ্যাঁ ইন্নামাল খমর ওয়াল মাইসিরু ওয়াল আসলাম হ্যাঁ রিজসুন من عمل الشيطان فاجتنبوه প্রথম হলো রিজদুন এটা নাপাক মিন আমালি শৈতান শয়তানের কাজ ফাজতানিবুহু তোমরা যারা মুমিন আছো ছাড়ো চলে যাও এইবার পড়া হলো এতদিন সব নামাজ ওরা তৈরি হয়ে গেছে এখন শক্তভাবে আসলেও কামনা কষ্ট হবে না দেখেন একটা জিনিস আল্লাহ তারা কিভাবে ধাপে ধাপে নিয়ে কলমে নিয়ে আসছে আমরা এই কথা বলা যাবে নামাজে ভুল হলে মুসলিরা লোক হুজুর দুই রেখা হয়ে গেছে আমার দুই রেখা কারণ নামাজ ভাঙেনি আপনি যে ঘটনা আছে আর নবী করিম সাল্লাহ সাল্লাম একবার জোহরের নামাজ দুই রেখাত পড়েছে পরে সালাম আর আবু আল্লাহ তাআলা ছিলেন তারা সব করেন কি জানি আর আল্লাহ মহম্মদের দুই রেখাত হয়ে গেছে রসুলের ভুল কেমনে বলি প্রতিবার নামাজই কম হয়ে চার দুই রেখাত হয়ে গেছে যে একটা লোক ছিল তার নাম হলো জুলিয়া দায়ী জুলিয়া দায়ী মানে লম্বা হাতলা তার সম্পর্কে আসছে ওই দাঁড়াইলে মানে হাত পর্যন্ত সাধারণত কারো না এটা ওনার উনি গজুয়ায় বদলের মধ্যে শহীদ হয়ে গজুয়ায় বদল তো গজুয়ায় বদলের কিছু আগে ঘটনা শুধু দুই পড়ে গেছে কারো এই রকমের এই ঘটনা হুজুর যাচাই করলেন কি বলে আমি নাকি দুর্গের পড়েছি আবার আর দুর্গের পড়েছে করে নামাজ শেষ তো বদলের কয়েক মাস আগে ঘটনা আছে নামাজে বসে নামাজ ভাঙে না কেন বুঝলেন কিভাবে সাপে যাবে একটা জিনিস কিন্তু ওই বদলের আগেই একটা আজ নাজল হয়ে গেল যখন পড়বেন পুস্তকের দায়িত্ব থাকবে যেগুলো প্রাথমিক যুগের ওইগুলোকে উল্লেখ করে দেওয়া একটা মানে ছিল এই আয়াতের কারণে এটা রহিত হয়ে গেছে হাদিস যারা জমা করছে তারা কিন্তু এই কাজটা করেনি তাদের ফাংশন ছিল না তারা দেখে কি বর্ণনা সূত্র ঠিক আছে বর্ণনা বর্ণাকারে একদম মৃত্যুক না আর দোয়া করার দরকার আছে সকল হাদিস সাহায্য এক সময় যেটা ছিল বুঝবো কেউ অমুক আয়াত দ্বারা রহিত হয়ে গেছে এই ইতিহাসটা সংরক্ষিত হয়তো কিতাব এই জন্য হাদিসের কিতাব থাকার দরকার কিন্তু পড়লে বলা পড়া বেলা জানা থাকতে হবে এইটা এখন আছে রহিত হয়ে গেছে এটু জানা থাকে ওইভাবে জায়গায় হাদিস চর্চা করতে হবে কোরআনের তফসিল নতুন কোরআনে বলা হয় নাই পাঁচ লক্ষ নামাজ পড়ো এই পাঁচ কথা তো বলা চলবে নেই হ্যাঁ প্রচুর হাদিস আছে অংশুসালাওয়াতেন ইফতারা যখন পাঁচ লক্ষ নামাজকে আল্লাহ তারা খরচ করতেন প্রচুর হাদিস জাকাত দিবেন চল্লিশ ভাগের এক ভাগ এই চল্লিশ ভাগের এক কথা তো কোনো আয়াত নেই কিন্তু জাকাতের আয়াত তফসিল করতে চায় ব্যাখ্যা দিতে চায় আল্লাহ রসুল বলে দিতেন চল্লিশ ভাগের একবার কতদিন পর পর বছর একবার কোন কোন নালায় তাও বলে দিতেন স্বর্ণ রূপা নগদ টাকা আর ব্যবসায়ের মাল বলে দিতেন কিন্তু কোরআনে বলা হয়নি কোরআনে শুধু মৌলিক ল বেসিক ল বলে দিচ্ছে তো হাদিস হল কোরআনে কারিমের তফসিল যদি কেউ হাদিস অমান্য করে তার কোরআন অনুযায়ী চলা কোনদিন সম্ভব বললাম তো পাঁচশো পঞ্চাশ করবে নেই চল্লিশ একবার টাকা দিতে হবে বছরে একবার এই এই মালে যত খরচ করবে হাদিস শরীফ যে হাদিস বাদ দিয়ে কেউ কোরআন করতে পারবে না এই জন্য চার মাঝে যে ইমাম সবচেয়ে বড় ইমাম আমাদের দিন ইমাম আজম আবহানিবা দুই নম্বর ইমাম মালেক রহমাতুল্লাহ তিন নম্বর ইমাম সাফের চার নম্বর ইমাম আহমদ চারজন বলে গেছেন লাউলা সুন্না মা ফাহিমা হাবুল মিন্নাল কোরআন হাদিস যদি সামনে না থাকতো আমাদের কারো দ্বারা কোরআন বোঝা সম্ভব হতো সর্বশ্রেষ্ঠ আলোচনা হয়েছে হাদিস যদি সামনে না থাকতো আমাদের কারো দ্বারা কোরআন বোঝা সম্ভব হতো এজন্য হাদিস থেকে ওনার তফসিল জানা একটা জরুরি জিনিস তিন নম্বর কোরআন এর অর্জন করার তিন নম্বর শর্ত হল এলমুল ফেস কি জিনিস আপনাদের শিকাল হবে আপত্তি হবে কিন্তু কোরআন হল বেসিক ল হাদিস তার তফসির ব্যাখ্যা তাহলে ফেঁকা আমার কি জিনিস এটা কেন করবো সেই জন্য করতে হবে যে কোরআনের ব্যাখ্যা তো হাদিস ঠিক আছে কিন্তু হাদিসের কিতাবের মধ্যে কোন হাদিসটা রহিত হয়ে গেছে কোনটা টিকে আছে এই ব্যাখ্যা দেওয়া নেই কোন হাদিসের কিতাব ব্যাখ্যা দেওয়া নেই খালি হাদিস বয়ন করা হয়েছে বর্ণনা সূত্র বয়ন করা হয়েছে ওটা কিভাবে বুঝলেন তো সেটা বলা হয় যেগুলো রহিত হয়ে গেছে বাদ হয়ে গেছে ওইগুলো বাদ দিয়ে যেগুলো টিকে রয়েছে কোরআনের ব্যাখ্যা মধ্যে বহু হাদিস বাদ হয়ে গেছে ইসলামে প্রথম প্রথম হবে সহজ ছিল আস্তে আস্তে এটা পরিপূর্ণ হয়েছে আগেগুলো বাদ হয়ে গেছে প্ল্যান তৈরি করা হয়েছে তৈরি করে করে এক একটা হুকুম দেওয়া হয়েছে এই যেগুলো বাদ হয়ে গেছে এইগুলো বাদ করে দিয়ে রহিতগুলোকে ছাটাই করে দিয়ে যে হাদিসগুলো টিকে রয়েছে ওইগুলোকে আলাদা করে জমা করা হয়েছে এটা নাম এটা নাম কি কোরআনের তফসির হাদিস হাদিসের মধ্যে বড় হাদিস রহিত হয়ে গেছে ইসলামকে আস্তে আস্তে যাওয়ার কারণে রহিত হয়ে গেছে এক জামানা দিল কেউ মারা যাওয়ার সময় অক্তিয়ার করতে পারবে অক্তিয়ার অনুযায়ী বর্জন হয়েছে পরবর্তীকালে আয়াত নাজেল হলো কোনো অধিকার নেই যারা মেরাজ পাবে ওরা কে কিভাবে আল্লাহ বলে দিলেন আপনার অক্তিয়ার করার অধিকার নেই অক্তিয়ার করতে পারেন যে আপনার থেকে মেরাজ পাবে না আমার অমুক বন্ধুকে পাঁচ হাজার টাকা দিয়ে দিল অমুক বস্তিতে আমার সম্পত্তি থেকে দশ হাজার টাকা দিয়ে দিল অমুক মাসে আমার সম্পত্তি থেকে এক বিঘা জমি দিয়ে দিল এই অভিযান এখন আছে কিন্তু তারা আপনার ওয়ারিস মিরাজ পাবে এটার জন্য আপনার অভিযান করার কোন অধিকার নেই ওটা এক ধরনের ছিল পুরানো আয়াতটা রহিত হয়ে তো গেছে ওইটা বাদ দিয়ে যা শিখছে ওটার নাম কি ওটার নাম অপেক্ষা তো সপ্তাহে একদিন কোরআনের তফসিলের দাম খোলা আদায় করতাম আর একদিন হাদিসের দশ বা আধা ঘন্টা এই দুটো সপ্তাহে দুই দিন হল আর যেটা নাকি তাই ওটা প্রত্যেক দিন অল্প হইতে হবে একটা দুটা বাচ্চা হলো প্রত্যেক দিন বলতে হবে কাজ খালি বললে হবে না প্র্যাকটিক্যাল দেখাই দিতে হবে যেহেতু এটা হলো তোমার হাদিসের একদম সার্ব সার নির্যাস সার নির্যাস হলো এটা প্রত্যেকদিন অপর্তব্য তাহলে ওই মসজিদকে আবার মসজিদ বলা হবে ওই মসজিদটা আবার একদিন হবে আধা ঘন্টার জন্য দশটা তফসিল একদিন আধা ঘন্টা আধা ঘন্টার জন্য দশটা হাদিস আর আপনার চর্চা মশলা মশাইলে আলোচনা এটা হল কোরআনের এল অর্জন করার পদ্ধতি কোরআনের এল অর্জন করার এই হল পদ্ধতি এরপর থাকবে আমলের পদ্ধতি কি এটা আল্লাহ তারা তৌফিক দিলেন আমরা তুমি আলোচনা করা হবে আমরা কিভাবে আসবো আমরা আমার তো খাওয়াব না লক্ষ্যে কোনোদিন দেবে না সাঁতার কোনোদিন দেবে না আপনি আমল করেন এটা আনার পদ্ধতি কি ইনশাআল্লাহ বাইর করা হবে আলহামদুলিল্লাহ Thank you.